মায়া করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওসিলায় শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষের অছিলায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও দয়া মায়া অনেক বেশি করেছেন যার দীর্ঘ বয়ান পাওয়া যায় কোরআন হাদিসের মধ্যে আমি দু তিনটা কয়েকটা নমুনা দেখাইতেছি আগের উন্মতের জন্য মসজিদে এসে নামাজ পড়া বাধ্যতামূলক ছিল নতুবা নামাজই হবেন নামাজ হবেই না অথচ আখের নবীর ওসিলায় আমাদের জন্য পুরা জমিন নামাজের স্থান বানিয়ে দিয়েছেন সফর করো দিনের দাওয়াত নিয়ে সফর করো অস্ত হয়ে গেল এখানে মসজিদ নেই দাঁড়াই যাও আল্লাহ একবার বলে রাস্তায় দাঁড়াই যাও মাঠে দাঁড়ায় যাও স্টেশনে দাঁড়ায় যাও বঙ্গভবনে দাঁড়ায় যাও ভক্ত হয়ে গেছে মসজিদে দাঁড়ায় যাও পুরোটাই নামাজ জায়গা এটা তো আগের কোন উম্মত পায় নেই এই উম্মতকে আল্লাহ তালা দান করেছেন হুজুরও বলেছেন জয়লাত লিয়াল আর্দ মসজিদান অতহুরান পুরা জমিনকে আমার উন্মতের জন্য মসজিদ বানাই দেওয়া হয়েছে অর্থাৎ নামাজের স্থান বানাই দেওয়া হয়েছে এবং তহুরান পাক পবিত্র হওয়ার বস্তু বানাই দিয়েছেন এই আর একটা এখানে একখানে গেছেন এখানে পানির কোনো ব্যবস্থা নেই পানির কোনো ব্যবস্থা নেই আগের উম্মতের পবিত্র হওয়ার কোনো ব্যবস্থা ছিল না পানি পাইতেই হবে পানি নেই তো কোনো ব্যবস্থা নেই আল্লাহ রবুল্লা আলমিন এই উম্মতের জন্য জমিনকে পানির জায়গায় করে দিলেন কি জমিনে হাত মারো মুখ মস্তে করো হাত মস্তে করো তোমার উজু হয়ে গেছে এটা আর কোন উম্মত পায় না আমাদের আখির নবীর আমরা এই নিয়ামত পেয়েছি গনিমতের মাল কুরবানির পশু এইসব জিনিস আগের উন্মতের জন্য ভক্ষণ করার কোনো অনুমতি ছিল না তারাও কোরবানি করছে কোরবানি করে সব পশু ময়দানে ফেলে রাখে আকাশ থেকে আগুন আসে এসে পশুগুলোকে ভস্য করে দিচ্ছে গনিমতের মাল জেহাদ করে কত গরদান কাটাই দিয়ে কিছু মাল পাওয়া গেছে ওটাও ময়দানে রেখে দিছে আকাশ থেকে আগুন আসতে বর্ষ হয়ে গেছে তাদের খাওয়ার কোন অনুমতি ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতের জন্য উভয় মালকে হালাল করে দিয়েছে কোন আগুন আসবে না তোমরাই খেয়ে লও আমাদের জন্য হালাল তৈবা পাক পবিত্র রেজেক বানাই দিয়েছে জাগের কেউ আর পায়নি আগের উম্মতের কাপড়ের মধ্যে কোন নাপাক লেগে গেলে ধুয়ে পাক করার কোন সিস্টেম ছিল না যেটুক নাপাক লাগছে কেটে ফেলবে কেটে ফেলে দাও সেখানে পড়তে পারে লও তো ওটা ফেলে দিতে হবে পেশাব লাগুক যাই লাগুক কেটে ফেলতে হবে কিন্তু এই উম্মতকে আল্লাহ তালা আসান করে দিতেন কাটার দরকার নেই ধুয়ে ফেলেন পাক হয়ে গেল কত সহজ করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমেন এই উম্মতের জন্য আগের মত গুণা করলে তার গেটের মধ্যে ফেরেস্তারা লিখে দিত যে এই লোক আজকে রাত্রে এই অন্যায় করছে সব মানুষ দাঁড়িয়ে ফেলত চরম বেজত হইতে হইত কিন্তু আল্লাহ এই উম্মতকে পর্দা দিয়ে ঢেকে দিচ্ছে তবা করার সুযোগ দিচ্ছে এরাও গুণা করতেছে কিন্তু ফেরাস তারা তার গেটের মধ্যে লিখতেছে না আজকে এই লোক এই অপরাধ করছে কারো গেটে লেখা হইতেছে না কারোর গেটে এই কথা লেখা হইতেছে না আগে লেখা হইত আগের উম্মত জামাতবদ্ধ ভাবে কোনো গুণা করলে দলগতভাবে একাকারা কোন গুণা করলে হয় আল্লাহ তাদেরকে শুকুর বানাই দিচ্ছেন না হয় বান্দর বানাই দিচ্ছেন না হয় জমিন উল্টাই দিচ্ছেন না হয় ভূমিকম্প দিয়ে জমিন ফাটায় জমিনের মধ্যে নিয়ে গেছেন না হয় এক ফেরেস্তা পাঠাই দিচ্ছেন এমন এক বিকট চিৎকার মারছে সবগুলো কলিজা ফেটে পড়ে গেছে দলগত ভাবে জামাতবদ্ধ ভাবে কোন গোনা করলে সাথে সাথে পাকড়াও হয়ে গেছে শুকর বান্ধব হয়েছে না হয় ভূমিকম্প না হয় আসমান থেকে বিজলি আসছে না হয় ফেরেস্তা চিৎকার করছে সব মরে গেছে এই উন্মত দলবদ্ধ ভাবে অনেক গুণা করতেছে ভাবে আমরা যে সমস্ত স্লোগান দেই গণতন্ত্রের পক্ষে সব কুফরি কালেমা কুফরি বলে গণতন্ত্রের স্লোগান আগের উন্মত দিলে ওই সময় সব বান্ধব হয়ে যেত কিন্তু আল্লাহ অবাক করার সুযোগ দিয়ে রাখছে বুঝো তুমি কি মানুষের পূজা করতেছ না আল্লাহ পূজা করতেছ আমি আমার এখানে ইমাম সম্মেলনে বলছিলাম বর্তমানে মানুষ আল্লাহকে যা মানে তার থেকে তার নেতাকে বেশি মানে একদম নেতাকে পূজা করা হয় কারণ আল্লাহ নামাজ পড়তে পেয়েছে খবরই নেই নামাজের দান খরচ করো জাকাত দাও খবরই নেই আর নেতাদের ভাষণটা এই করো কালকে ময়দানে জামাই ওটা করার জন্য তার নেতা কইছে ময়দানে জামাই পড়বে দেরি করবে না আল্লাহ যে কইছে শোনেও শোনে না আলে ওলামারা এত বুঝে দিছে কানে ঢোকেই না তার কাছে আসল খোদা হলো এই নেতা নেত্রী তসলিমা নাসির বলছিল তা আমি তো কোনো খোদা মানি না আর যদি মানি আমার খোদা হলো রবীন্দ্র ঠাকুর আর আমার কোরআন হল রবীন্দ্র ঠাকুরের কাব্য চর্চা করা ওই যে সবক দিয়ে গেছে নেতা হলো খোদা সব মানুষ তার নেতারা খোদা বানাইছে মানে তার কথা জন্য দান দিতে রাজি আছে আল্লাহ হুকুম তার কাছে কোনো ব্যাপারই না সাদ্দাবাদ এই সমস্ত কাজ আগের উন্মত করলে সাথে সাথে সব বারো বাড়াই দিচ্ছে আল্লাহ তালা তিন দিন বাঁচছে তিন দিন পরে সব মরে গেছে শুকর বান্ধব হওয়ার পরে কিন্তু স্থায়ীভাবে বাঁচে না তিন দিন বাঁচছে তিন দিন কান্নাকাটি করছে কি কাজ হবে শেষ পার্থক্য দেখেন আগের উন্মতের মধ্যে আর এই উম্মতের মধ্যে পার্থক্য দেয় হাসরের ময়দানে নবীদের জান্নাতে যাওয়ার সিলসিলা যখন শেষ হবে প্রথম তো নবীরাই যাবেন উম্মতের সিলসিলা যখন শুরু হবে উম্মতের সিলসিলা সর্বপ্রথম এই উম্মত জান্নাতে যাবে দুনিয়াতে আসতে সবার শেষে কিন্তু জান্নাতে যাওয়ার সময় সবার আগে বুঝেন আল্লাহ তালা এই উম্মদকে কি ফজিলা দান করছে এবং একটা হাদিসের মধ্যে আসছে আগের সত্তর উম্মতে যে ফজিলাত তোমার একা সেই ফজিলাত এই উম্মতের একা সেই ফজিলত হাসরের ময়দানে এই উম্মতকে হুজুরকে প্রশ্ন করা হয়েছে যে এই কোটি কোটি মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে সুপারিশও করবেন আমাদের জন্য আমি তো চিনতে হবে চিনবেন কিভাবে তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন যে একটা লোকের অনেকগুলো ঘোড়া আছে সবগুলো কালো ঘোড়া এর মধ্যে কয়েকটা ঘোড়া ছেড়ে দেওয়া হল যে ঘোড়াগুলোর চারটে পাও সাদা আর কপাল সাদা মুখটা কি সাদা তার শত শত ঘোড়া সব কালো কালো ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে তার চারো পাও সাদা আর কপাল চেহারা সাদা তাহলে তোমরা এই কালো ঘোড়ার মধ্যে এইগুলো বেছে বের করতে পারবা কিনা সবাই বলতেছে এটা একদম আসান ব্যাপার কালো ঘোড়ার মধ্যে চার পাও সাদা আর কপাল সাদা এইগুলো বেছে বের করতে কোনো অসুবিধা হবে না তখন নবী সাল্লাহ সাল্লাম বলেন দেখো হাজার হাজার মানুষের মধ্যে আমার উম্মতকে যারা নামাজি আল্লাহ হাসনের ময়দানে এই অবস্থায় নিয়ে আসবেন তাদের হাত পাও এলো চার পাও এটা চমকাইতে থাকবে ওই উজু করছে যে দুনিয়াতে আর চেহারা চমকাইতে থাকবে এই ফজিলত আল্লাহর কাউকে দিবেন না এই ফজিলাত এই উম্মতের জন্য খাস তো বলেন দেখো তাহলে আমার তোমাদেরকে বের করতে কোনো অসুবিধা হবে তাদের স্রোত হবে কালো আর তোমাদের হাত পাও চমকাতে থাকবে চেহারা কপাল চমকাতে থাকবে কালো মানুষগুলোর মধ্যে চমকানিওয়ালা মানুষগুলো বের করতে আমার কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তো দেখা যেতেছে এই উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন এমন এমন বৈশিষ্ট্য দান করছেন আখের নবীর রসিলায় যে এটা আর কোন উম্মত পায় নাই কোন উম্মতি পায় নাই যে আমরা ইশার নামাজ পড়ি ইশার নামাজ তো পূর্বে কোন উম্মত এই নামাজটা পায়নি নাই নবীগুণ পাইছেন আম্বে আলাহিসাল্লাম আম্বে একরাম আলাইসালাম তারা পাইছে কোন উম্মত ঈশার নামাজ পায় নাই তো এই উম্মতের বৈশিষ্ট্য ভিতরের নামাজ এই উম্মতের বৈশিষ্ট্য এই উম্মতের বৈশিষ্ট্য নবী না হয়ে নবীওয়ালা কাজ করা এই উম্মতের বৈশিষ্ট্য এই উম্মত কোন নবী না আমাদের নবীর পর আর কোনো নবী আসবেন না আমাদের নবী তো খাতবন নবী আল্লাহ তো ওনাকে দিয়ে সিলমর মেরে দিয়েছেন সিলমোহর মারা পরে তার ওই বস্তার মধ্যে কিছু ঢুকানো যায় না সরকার দেখেন না একটা ব্যাগের মধ্যে অনেক মানে কিছু ঢুকায় পরে মানে গালা করে যায় নবী তো আসবেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই নবীর উম্মতকে নবীওয়ালা কাজ করার সুযোগ দিচ্ছেন এবং যারাই কাজ করবে তারা নবী না হয়েও হাসরের ময়দানে নবীদের জান্নাতে স্থান লাভ করবে তাদের সাথে আল্লাহর দিদার লাভ করবে আজকাল বলে না যে অমুক উপদেষ্টারে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে তো মন্ত্রী না কোন এলাকায় পাশ টাস করে আসে নাই মন্ত্রী না তারা কি করা হয়েছে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে মন্ত্রী যে ধরনের গাড়ি পাবে বাড়ি পাবে সুযোগ সুবিধা পাবে সব দেওয়া হয়েছে আল্লাহ তো দুনিয়াতে উদাহরণ রেখে দিচ্ছে এই উম্মতকে নবী না বানায় আল্লাহ নবীদের সুযোগ সুবিধা দিচ্ছেন দুনিয়া তো সেই দায়িত্ব দিচ্ছেন আর আখের তো সুযোগ সুবিধা দিচ্ছেন তা আগের কোন উম্মত এটা পায় কোন উম্মত এটা পায় আমি অল্প কিছু নমুনা আপনাদের মধ্যে পেশ করলাম যে আগের উম্মতের মধ্যে আর এই উম্মতের মধ্যে আল্লাহ কত পার্থক্য রাখছে এই উম্মতকে কি পরিমাণ বর্তমান দান করছেন সত্তর উন্মতের সমান এদের দান কাজেই আমাদেরকে জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি মাকাম দান করেছেন কি মর্তবা দান করেছেন কি বৈশিষ্ট্য দান করেছেন এটা জানতে হবে এবং সেটা জানার পাশাপাশি কেন দিলেন আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো আমি বয়ন করলাম এতক্ষণ ধরে এই বৈশিষ্ট্যগুলো কেন দিলেন এটাকে আমরা হকদার আল্লাহর সাথে কি স্পেশাল কোন সম্পর্ক আছে আমাদের এহুদরা দাবি করত অকালাতিল ইয়াহুদ নাহনু কোরআন ইহুদরা দাবি করত আমরা আল্লাহর সন্তান আমরা আল্লাহর বন্ধু এ উম্মতের কি এরম দাবি করছে আমরা আল্লাহর সন্তান আল্লাহর বন্ধু আল্লাহ চ্যালেঞ্জ করছে তোমরা যখন আল্লাহর সন্তান আল্লাহর বন্ধু তাহলে তোমরা আল্লাহর কাছে মৃত্যু চাও মৃত্যু হইলেই তো আল্লাহ কাছে চলে আসবা আচ্ছা জান্নাতে ঢুকে দেবো আর দেরি নাই কোনো মৃত্যু হইলেই তো কোথায় চলে আসবা আল্লাহ কাছে আর আল্লাহ কাছে আসা মানে পেশের মধ্যে قل يا أيها الذين هادوا হ্যাঁ নবী আপনি ইহুদুরকে ডাকেন তাকে বলে দেন হ্যাঁ যদি তোমরা ই হয়ে থাকো আল্লাহর ছেলে হয়ে থাকো আল্লাহর বন্ধু হয়ে থাকো তাহলে মৃত্যু কামনা করো যাতে তোমরা এক্ষুনি ব্যবসা ঢুকতে পারো দুনিয়ায় কষ্ট করার দরকার থাকি দুনিয়া কষ্টের জগৎ কেন যতক্ষণ আপনি আসেন কোনো না কোনো দিক দিয়ে কষ্ট করতে হবে কেউ গান্দা দুনিয়ার জন্য কষ্ট করতেছে কেউ জান্নাতের জন্য কষ্ট করতেছে কষ্ট ছাড়া কেউ নেই কষ্ট ছাড়া কেউ নেই জেলেরা চারটে পয়সার জন্য সারা রাত জেগে পানির মধ্যে ডুবাইতেছে কয়েকটা মাসের জন্য আর একজন আল্লাহকে পাওয়ার জন্য রাত জেগে তাজ পড়তেছে রাত ও জাগতেছে এও জাগতেছে একজন কয়েকটা পয়সার জন্য রাত জাগতেছে আর একজন আল্লাহকে পাওয়ার জন্য জাগতেছে কষ্ট তো সবাইকে করতে হলো قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس قل يا أيها الذين هادوا إن زعمتم তোমরা দাবি করতেছ আন্নাকুম আউলিয়া উলিল্লাহ তোমরা আল্লাহর বন্ধু আল্লাহর বেটা ফতামান্নাউল মাউত তাহলে মৌত চাও না কেন মৌত চা আল্লাহ কাছে যাও বেসতে চলে যাও ইন কুনতুম সাদিকিন হয়ে থাকো সামনে বলতেছে কশ্চিন কালরা মৃত্যু চাইবে না তারা এমন অন্যায় করে রাখছে তারা ক্লিয়ার বুঝতেছে যে এই লোক আখের নবী মোহাম্মদ রসুল্লাহ পরিষ্কার বুঝতেছে অথচ হট ধর্মে করে ওনাকে মানতেছে না তারা কি জানে না মৃত্যুর পরে এক সেকেন্ডও দেরি করা হবে না আমাদেরকে যার নামে ফেলতে আমার এমন অঘটন ঘটে এই ডরে এরা মৃত্যু করেছে মৃত্যুর চিন্তাও করে না চিন্তা করলো তারা আর একদিক চলে যায় অন্য চিন্তা করে এই মৃত্যুর কথা বলো না সব শান্তি নষ্ট হয়ে যাবে মৃত্যু আলোচনাও শুনতে রাজি না জানে বললে যার নাম এমন অন্যায় করে রাখছে মরলে যার নাম এরপর ইমান আনবে না এমন পড়া কপালি বুঝতে আমি অন্যায় করে রাখছি এরপর সে দুনিয়া চাবে যে কদিন বাঁচতে পারি এই কদিন আমার লাভ বললে জাহান নাম এই কারণে আল্লাহ চ্যালেঞ্জ করতেছে আবাদা কখনো তারা মৃত্যু যাবে না বদামল করে রাখছে এই বদামল করার কারণে আল্লাহ আলিম আর আল্লাহ তালা জালেমদের ব্যাপারে খুব অকেফা আমি বলতেছিলাম তারা তো দাবি করে রাখছে আমরা আল্লাহর বেটা আমরা আল্লাহর বেটা আল্লাহর দোষ আমাদেরকে দোদকে দিবেন আল্লাহ তো ইহুদিরা বলা বলে করতো কোরআন শরীফে আসছে আগুন আমাদেরকে স্পর্শ করবে না আর যদি একান্ত করে ইল্লা আইয়ামা মাদুদা দু চার দিন করতে পারে ওই মৌসা সালাম তোরা টানতে গেছিল মৌসা সালাম তোরা টানতে গেছিল তোর পাহাড়ে এদিক যারা বাসর পূজা শুরু করতেছিল এই কটা দিন দিতে পারে এর বাইরে আর দিবেন কিন্তু আমাদেরকে আল্লাহ সাথে এরকম কোন দাবি আছে বা সম্পর্ক আছে আমরা আল্লাহর বেটা নাওজুবিল্লাহ এত ফজিলত কেন দিলেন আমি এতক্ষণ ধরে বয়ন করলাম আমাদের ফজিলাতের কথা এর মধ্যে সবচেয়ে বড় ফজিলত এটা আমরা মন্ত্রী না হয় হ্যাঁ? মন্ত্রের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে নবী না হয়ে নবীর সুযোগ সুবিধা দেওয়া হয়েছে হাসারের ময়দানে দেখা যাবে জান্নাতে যাওয়ার পরে দেখা যাবে নবীওয়ালা জান্নাত তারা পাবে এই উম্মত কিন্তু কাজ আমার বলার উদ্দেশ্য হল কেন আমাদেরকে এই খাতিরটা কেন করা হয়েছে একটা কারণ তো মোহাম্মদ রসুল্লাহ তার ওসিলায় করা হয়েছে দ্বিতীয় কারণ এটা যে আল্লাহর হাবিব আমাদের এখানে দায়িত্ব দিয়ে গেছেন ওই দায়িত্বের কারণে খাতিরটা করা হয়েছে কি দায়িত্ব দিয়ে গেছেন বারবার বলেছি আমি বারবার বলেছি পালিউবাল্লেগে শাহিদুল আমার সাহাবাইক তোমরা যেন আমার কথাগুলো শুনলা তারা শুনতে পায় নাই অনেক দূরে আছে তোমরা তাদের কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও এই এই কাজটা আমার কথাগুলো পৌঁছায় দাও এই যে পৌঁছানোর দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন সাহাবাকেরাম পৌঁছায় দিচ্ছেন এক গ্রুপের কাছে তখন তারা ছিল তারা পৌঁছায় দিচ্ছে আর এক গ্রুপের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে আমরা এখন মুসলমান আবার আমরা এখন বহু মানুষের কাছে পৌঁছাইব আমাদের পৌঁছানোর কারণে আমাদের পরবর্তীকালে বহু মানুষ তারা ইমান নিয়ে আসবে যারা ইমানদার ছিল না তারা ইমান নিয়ে আসবে আবার তাদের পৌঁছানোর কারণে আর এক গ্রুপ ইমান নিয়ে আসবে এই যে পৌঁছানোর সিলসিলা এই সিলসিলার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মাকাম দান করছে এই ফজিলার দান করছে আগের উম্মত তো একটাই কাজ তুমি আল্লাহ আল্লাহ হও তুমি আল্লাহ আল্লাহ হও একটাই কাজ কিন্তু আপনার আমার তো একটা কাজ না আমাদের তো দুটা কাজ ইমান আমল ঠিক করে তুমি আল্লাহ আল্লাহ হও ইমান আমলের দাওয়াত দিয়ে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ আল্লাহ বানাও খালি হইলে চলবে না হইলে আপনি আগের উন্মত হইলেন তো এই ফজিরত কেমনে পেবেন নবী না হয়ে নবীর সুযোগ সুবিধা কেমনে পেবেন নিজে নামাজ পড়ে মসজিদ বানায় মানসা বানায় এত ব্যক্তিগত মদত হল যখন না মানুষের ময়দানে মানুষের দিলের উপরে আমরা মেহনত না করব। মানুষকে দিনের দাওয়াত না দিব নামাজের দাওয়াত ইমানের দাওয়াত না দিব তখন পর্যন্ত কিন্তু ওই যে নবী না হয়ে নবীর সুযোগ সুবিধা নবীর ফ্যাসালিটি পাওয়া যাবে না ওটা সম্পূর্ণ নির্ভর করতেছে দাওয়াতের উপর দাওয়াতের উপর এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ না আগেও শোনাছি ইমাম শাফি রহমতুল্লাহ একথা বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন যদি শুধু সুরাল আসর নাজেল করতেন কোরআনের আর কোন সুরা নাজেল না করতেন তবুও পুরা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য এটা যথেষ্ট হয়ে যেত কেন বুঝছে ওই সুরার মধ্যে এই কথাই বলা হয়েছে সমস্ত মানুষ বিশাল ধ্বংসের মধ্যে আছে হাত কিন্তু যারা ইমান ঠিক করেছে আমল ঠিক করেছে ইমান ঠিক করেছে আমল ঠিক করেছে অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে সে আল্লাহওয়ালা হয়ে গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে আমল ঠিক করার ভিতরে যদি তার গুরু দায়িত্ব আছে গুণা বর্জন আমল ঠিক করার মধ্যে একটা গুরু দায়িত্ব হলো গোনা বর্জন যেটা আমি আগেও বলেছি যে আমরা তাহাজুদ পড়তে রাজি আছি ইশরাক পড়তে রাজি আছি ওমরা করতে রাজি আছি টেলিভিশন ছাড়তে রাজি নেই তাহলে আপনার হাউজে কোনো পানি থাকবে না আপনি নফল ইবাদত করে যা হাউস ভরছিলেন ওদের গোনা করে টেপ ছেড়ে দিতেন সব পানি ওখানে পড়ে গেছে আমাদের তো রেজাল্ট জিরো হইতেছে রেজাল্ট জিরো শরিয়াতে গোনা বর্জনকে বেশি জোর দিছে নফল না করলে নাই করো দরকার নেই নফল পারলে করো খুব ভালো এই নফলটা হাসারের মার্কেটে ফরজের দ্বারা বিক্রি হবে নফল ইবাদত হাসরের ময়দানের মার্কেটে ফরজের দ্বারা বিক্রি হবে কেমনে ফরজ নামাজ টান পড়ে গেছে ফরজ নামাজ টান পড়ে গেছে বালে ঘর পর থেকে যা নামাজ পড়ার দরকার ছিল ওই পরিমাণ নেই আপনার কাছে ওইটা আল্লাহ তাহলে আপনার নফল নামাজ দিয়ে পূরণ করবেন এই যে নফলটা সাংঘাতিক পরীক্ষার বিষয় নফল করলে করো না করলে করো তো করতেছে না মানুষরা কিন্তু বিপদের সময় দেখবে এগুলো সব ফরজের রূপ ধারণ করছে এগুলো ছিল নফল পয়সা হয়ে গেছে ফরজ ফরজের কাজ দিচ্ছে তখন সে কেন পড়লাম না আমি নফল মনে করে বাদ দিলাম এখন তো ফরজের সমান হয়ে গেছে এই নফলটা কিন্তু বান্দার সাংঘাতিক পরীক্ষা সে নফল মনে করে বাদ দিয়ে দিচ্ছে বাদ দিয়ে দিচ্ছে অথচ প্রয়োজনের সময় প্রয়োজনের সময় বুঝে আসবে যে নকলটার দাম কত তো নফল করি আর না করি শরীর চাইছে যে গোনা করো না গোনা বর্জন করো এই ব্যাপারে কারোর সাথে আপোষ নেই না তোমার বাপের সাথে না তোমার ভাইয়ের সাথে না বিবির সাথে না তোমার মুরব্বীর সাথে কার কারোর সাথে কোনো আপোষ নেই আল্লাহকে নারাজ করে কাউকে রাজি করার পারমিশন দেওয়া হয়নি আল্লাহকে নারাজ করে আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করার দায়িত্ব দেওয়া হয়নি যে গোনাটা না করলে আপনার ভাই রাগ হয়ে যায় বাপ রাগ হয়ে যায় রাগ হইতে দেন হইতে দেন কিন্তু আল্লাহকে রাগান্বিত করা যাবে আল্লাহকে রাগান্বিত করা যাবে আপনার বিয়ে হইতেছে এখন অডিও ভিডিও না করলে ভাই বেড়া দ্বারা রাগ হয়ে যায় হ্যাঁ আর করলে আল্লাহ রাগ হয়ে যায় তা আমরা আল্লাহটাকে বাদ দিয়ে দিতে আল্লাহটা পরে দেখা যাবে এটা কবর দেয় আল্লাহ সাথে একটা বুঝ পরামর্শ করবে কি পরামর্শ করবেন কবরে দেয় আল্লাহর অসন্তুষ্টি আমরা খরিদ করতেছি আর দুনিয়ার আত্মীয় স্বজনকে খুশি করার চেষ্টা করতেছি এতে আমাদের রেজাল্ট জিরো আসতেছে যা নাকি করতেছি ওই গোনার দরজা দিয়ে সব বেরোয় যেতেছে সব বেরোয় যেতেছে আমি একদিন বলছিলাম যে আল্লাহ নামাজের উপরে শান্তির ফেসলা করছে তা আমরা তো নামাজ পড়ি শান্তি পাই না কেন আমি তার কারণ বলছিলাম যে নামাজ তো এয়ার কন্ডিশন এসি শান্তি পয়দা করবে কিন্তু এসির জন্য শর্ত আছে দরজা আল্লাহ বন্ধ রাখতে হবে বাইরের গরম হাওয়া ঢুকতে পারবে না বাইরের গরম হাওয়া ঢুকতে পারবে না মানে এসি বেকার হয়ে যাবে এক পর্যায়ে এসি নষ্ট হয়ে যাবে আমরা নামাজের এসি চালাই দিছি আবার চোখের জানালা দিয়ে গরম হাওয়া ঢুকতেছে কুদৃষ্টি করতেছে চোখের জানালা দিয়ে বাইরের গরম হাওয়া ঢুকতেছে গান শুনতেছে কানের জানালা দিয়ে বাইরের গরম হাওয়া ঢুকতেছে জবান দিয়ে মিথ্যা কথা বলতেছে হারাম খাই দিচ্ছে মিথ্যা সাক্ষী দিচ্ছে দোকানে বসে মিথ্যা কথা বলতেছে তার ধারণা মিথ্যা না বললে এ মাল বিক্রি হবে না নাউজুবিল্লাহ আল্লাহ রিজিকদাতা একই নেই ইমান নেই তার ইমান হলো মিথ্যা বললে রেজেক হবে মিথ্যা না বললে রেজেক হবে না যেহেতু সে ইমানের জন্য মেহনত করে নাই ইমানের জন্য কোন মেহনত না করার কারণে তার ইমান একিন এত নিচে নামছে যে মিথ্যা কথা বললে রেজেক আসবে অথচ শরীয়ত বলতে যত গুণা করবা রিজিক কমবে যত গোনা বন্ধ করবা রিজিক বাড়বে বরকত পাইবা আমাদের ব্রেন উল্টা হয়ে গেছে দেখতে মানুষের মাথা এর ভিতরে গাধার মগজ আমাদের মাথাগুলো দেখতে মানুষের মাথা মগজটা মানুষের না মগজটা গাধার আচ্ছা মুসলমান কিভাবে চিন্তা করতে হবে মিথ্যা বললে ব্যবসা হবে সত্য বললে ব্যবসা হবে না তা আল্লাহ কোরআন কিতাবে কি ভুল আদা করে রাখছেন তো সৎ থাকো আমি তোমার রেজেক বাড়াই দেবো ভুল অদা করছেন আল্লাহ ভুল অদা অদা করতে পারে তাহলে আমার এই বিশ্বাস কেমনে হলো আমার দুই নম্বরে না করলে ব্যবসা হবে না কোথায় আমার ইমান তো আমরা নামাজের এসিও চালু করছি আবার চতুর্দিক দিয়ে গরম হাওয়া ঢুকাই দিচ্ছি এনআইসি তো কোনো কাজ করতেছে না প্রেশান নামাজও পড়তেছে প্রেশান হাল অথচ মমিন কোনদিন প্রেশান হয় না মমিনকে ফাঁসি দিলেও তো সে হাসতে হাসতে ফাঁসি ফাঁসি বরণ করে আমি এক্ষুনি আল্লাহ কাছে চলে যাবো আল্লাহ আমাকে বিনা হিসাবে বেশটা দিয়ে দেবে হক বাইককে সুলি চড়ানো হয়েছে কত সাহাবাহ কত ভাবে মারা হয়েছে কেউ তো কান্দেও নাই সুন্দরভাবে তৈরি নিছেন কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেছে তবে এক্ষুনি আমার আসল যিনি প্রেমাস্পদ তার সাক্ষাতে চলে যেতে চলে যেতে এ কেন মমিন মমিন তো প্রেশান হয় না আমরা প্রেশান কেন হইতেছি আমাদের এসি কাজ করতেছে না আমাদের সব জানালা গুলো খোলা আর এখান থেকে গোনার গরম হাওয়া সবারে ঢুকতেছে এই জন্য বার বার আমি বলেছি ভাই নফল না করলে না করেন কিন্তু গোনা বর্জন করতে হবে কোনার সাথে কারোর সাথে বাপের সাথে আপোষ করা যাবে না মায়ের সাথে আপোষ করা যাবে না গোনা থাকতে হবে গোনা মানে একদম বিষ খাওয়া গুণা করতেছে বিষ খাইতেছে ধ্বংস এর জন্য আমি বলে থাকি ভাই প্রত্যেক মসজিদে একটা একটা গুণা বলে দেওয়া হোক অনেক একটা অক্টা গুণা তালিম হবে একটা একটা করে এই একটা গুণা এই একটা গুণা এই একটা গুণা গিবত একটা গুণা মদ খাওয়া একটা গুণা চুরি করা একটা গুণা সুদ খাওয়া একটা গুণা ঘুষ দেওয়া একটা গুণা এইভাবে গুণা কি কি আছে গুণার তালিকা পড়ে পড়ে জনাই দাও মানুষ গুনার ব্যাপারে কারোর সাথে আপোষ না করে ভাই এটা আল্লাহ না পারবানি তুমি যত রাগ হও আমি গুণা করতে পারবো না আমার কবরে আমাকে দেখতে হবে আমার কবরে তো তুমি তো যাইবা না সেভাবে কিভাবে কৈফিয়াত দিব খাইতেছি আল্লাহর আর ডিউটি দিব গুণা করা মানে কি আপনি বেতন দিচ্ছেন আল্লাহ থেকে ডিউটি দিচ্ছেন সরকারের অফিসে এলে অর্থ বেতন তুলতেছে আল্লাহর অফিস থেকে আর ডিউটি দিচ্ছে ইংলিশের অফিসে এজন্য আমার লেখা কিতাবুল ইমান এই কিতাবুল ইমানের চতুর্থ অধ্যায়ের ভিতরে গুনাহের তালিকা দেওয়া আছে আমরা মেহরবানি করে মসজিদে মসজিদে মসজিদে মসজিদে এ তালিকা শোনাই একটা দুটা করে শোনাই গোনা কবিরা কি একটা গোনার ভিতরে পাওয়ার আছে মানুষকে দোজকে পৌঁছাই দিতে পারে একটা গোনার ভিতরে সেখানে আমাদের জেন্দিগির মধ্যে কত গুণা কত গোনা ঘরের মধ্যে পর্দা নেই সব চাষা তো বোন খালা তো বোন মামা তো বোন অবাধে দেখাশোনা করতেছে নিজের শালি কোন পর্দা করতেছে ব্যাখ্যা করতেছে তুমি তো বোনের মতো বোনের মতো তো বোন বিয়ে করা যায় আজকে যদি তোমার বউ মরে যায় বউ তালাক হয়ে যায় তো তো শালিকে তো বিয়ে করা যায় বুনি তো হইতো তাও বিয়ে করা যায় এগুলো কেমনি তো বলছি সালাম কথাই বলা হয়েছে আমানু আমিলু সালেহাত ইমান ঠিক করো নেকামল হাসিল করো নেকামল বারবার বলছি আমি ইবাদত বন্দীকে সুন্নত ফিট করো রিজিক হালাল রাখো বাপ মা স্ত্রী পুত্র ভাই বেড়াদা তাদের হক আদায় করো আর আত্মশুদ্ধি করে গোনা ছেড়ে দাও আত্মশুদ্ধি করে গোনা ছেড়ে দাও এইগুলো করলে সে আল্লাহ আল্লাহ হয়ে গেল সোরাওয়ালা আসলে প্রথম অংশে বলা হয়েছে তুমি আল্লাহ আল্লাহ হয়ে গেল এটা আগের উন্মতের কাজ হলো তুমি তো শেষ নবীর উম্মত তোমার কাজটা কি তোমার সে বর্ধিত দায়িত্বটা কি যেটার কারণে তোমার তোমাকে নবীর ফ্যাসালিটি দেওয়া হলো নবীর সুযোগ সুবিধা দেওয়া হলো সেটা কি অথবা সবের হাক অন্যকে ইমানের দাওয়াত দাও অথবা সবির সাবর অন্যকে নেকামলের দাওয়াত দাও অন্যকে গুণা বর্জনের দাওয়াত দাও আগের এক দুটা তুমি কষ্ট করে নিজে অলিউল্লাহ হয়েছ ওইটার দাওয়াত অন্য কাছে দাও নিজে আল্লাহর অলি হও অন্যকে আল্লাহর অলি বানাও এই দ্বিতীয় কাজটা হল এই উম্মতের বৈশিষ্ট্য প্রথম কাজটা তো আগের উন্মত করে গেছে তারাও নামাজ পড়ছে তারাও ইবাদত করছে তারাও গোনা বর্জন করছে আগের উন্মতের কাজ এই কাজের উপরে আপনাকে আমাকে সেই রসুলদের ফ্যাসিলিটি নবীদের ফ্যাসিলিটি দেওয়া হবে না ওই ফজিলাত দেওয়া হবে ওই সুযোগ সুবিধা দেওয়া হবে দ্বিতীয় অংশের কারণে ইমানের দাওয়াত দাও নেক আমলের দাওয়াত দাও গুণা বর্জনের দাওয়াত দাও এই দাওয়াত দিতে পারলে নবী না হয়ে নবীওয়ালা কাজ করলে তোমাকে ওই নবীদের সাথে রাখা হবে এক জান্নাতে তোমার মধ্যে আর নবীদের মধ্যে একটা দরজার ব্যবধান কারণ নবী তুমি নবী না কিন্তু জান্নাত এক একই জায়গায় বসে আল্লাহ দিদার হইতেছে আল্লাহ দিদার হইতেছে এই ভাই আপনাকে আমাকে আল্লাহওয়ালা হইতে হবে কিতাবে রহমতুল্লাহ লিখছেন প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ হওয়া ফরজ কসদুস সাবিল এর অর্থ হল সেরাতে মুস্তাকিম সেরাতে মুস্তাকিমের যে অর্থ কসদুস সেই অর্থ অর্থাৎ জান্নাতে যাওয়ার সহজ সরল রাস্তা মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ লিখছেন আর মাওলানা শামসুলাক ফরিদপুরি বাংলা করে দিছে এই কিতাবের দ্বিতীয় পৃষ্ঠায় দেখেন লেখা আছে প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর অলি হওয়া ফরজা আইন প্রত্যেক মুসলমানের জন্য কিন্তু আল্লাহর অলি হওয়ার দুই রকম আছে হ্যাঁ আউলিয়া কিবার উঁচু স্তরের আউলিয়া আরটা হল সাধারণ স্তরের আউলিয়া আল্লাহর বন্ধু উঁচু স্তরের সেটা ফর্জা আইন না সেটা কি না ফর্জা আইন বড় বড় পীর একরা আল্লাহ তাদেরকে সেখানে নিয়ে গেছেন কিন্তু প্রথম নর্মাল সারির যে আউলিয়া আল্লাহর অলি ওই ওই অলি হওয়া ফরজাইন এবং সুরাওয়াল আসর একটু আগে বললাম ইমাম শাফির রহমতুল্লাহ বলছেন এই একটা সুরা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য যথেষ্ট এক সুরে পুরো কর্মসূচি এর মধ্যে এসে গেছে বাকি তাম কোরআন ব্যাখ্যা তুমি আল্লাহর অলি হও আর দুনিয়ার মানুষদেরকে আল্লাহর অলি বানাও কেমনে বানাইবা তাদেরকে ইমানের দাওয়াত দাও ইমানের তালিম করো নেকামলের দাওয়াত দাও নেকামলের তালিম করো গুনার থেকে বাঁচতে বলো গুনাহের তালিম করো তোমার তালিমের দ্বারা তোমার দাওয়াতের দ্বারা হাজার লোক আল্লাহর পথে চলে আসবে আল্লাহ আল্লাহ হয়ে যাবে তো তোমার দ্বারা আল্লাহ নবীদের কাজ নিলেন নবী না কিন্তু আল্লাহ তালা নবীদের কাজ নিলেন কাজেই এই মেহনতের জন্য আমাদের একটা তৈরি নেওয়া এবং এটাকে মেহনত মনে করা এবং নিজের দায়িত্ব মনে করা তা জরুরি আমরা মনে করতেছি এই কটা লোক আছে তবলিগের দশ বারো জন এটাই তো করছে আর আমাদের দরকারটা কি জিনিসটা এরকম না জিনিসটা এরকম না আল্লাহ যারা চাইছেন সমস্ত মুসলমান তবলিগ আল্লাহ যেহেতু সোলাওয়াল আসরে দ্বিতীয় অংশে বলা হয়েছে তুমি ইমানের দাওয়াত দাও আমলের দাওয়াত দাও এটা তো তবলি করে দশ বারো জনে বলা হয়নি সুরাওয়াল আসরের দ্বিতীয় লাইনটা কোথাও লেখা নেই যে দশজন তবলিক করা তোমার মহল্লা ওই দশজনের জন্য এই দ্বিতীয় আয়াত নাজেল করলাম আর তোমরা ব্যবসা নিয়ে থাকো কিন্তু টাকা তুমি পারলে দিও মসজিদে দোকান নিয়ে থাকো এরকম তো কোনো আয়াত নাজেল হয়নি তো সব মুসলমানের জন্য সমানভাবে নাজল হয়েছে দুনিয়া তো কোনো মুসলমানই হইতে পারে না তবলিক না কেউ তার জাহালাতের কারণে না বুঝে হয়তো আপত্তি করতে পারে সে তার মূর্খতা সেটা তার মূর্খতা কিন্তু শরিয়াত হলেই কোরআন হলেই মুসলমান আর তবলিগ হলে একই চিজ এটা আলাদা করে দেখানো যায় না যে এটা মুসলমান এটা তবলিগ হল্লা আলাদা করে দেখানো যাবে না একসাথে লাগানো যেটাই লাও সেটাই কদু লাউ আর কদু দেখাইতে পারে আলাদা করে এটা হলো লাউ আর এটা হলো কদু আলাদা করে কেমনে একই জিনিস মুসলমান আর তবলিগওয়ালা তা আলাদা করে দেখানোর কোনো উপায় নেই যে ইনি হলো মুসলমান আর ইনি হলো তবলিগওয়ালা যে মুসলমান সেই তবলিগওয়ালা যে তবলিগওয়ালা সেই মুসলমান তো একসাথে লাগানো জয়েন্ট কারণ বলে আমরা তো করি না আপনি আধা মুসলমান হয়েছেন আপনি করেন না আপনি আধা মুসলমান হয়েছেন বাকি আধা হইতে হবে আর সোরাল আসরের ওই লাইনটা হলো না অতাওয়া সবিল হাক অতাওয়া সবিল ওই লাইনটা আপনার আমার ভিতরে আসলো না তাহলে এখনো আসতে হবে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে আখেরে নবীর আখেরে উম্মতের প্রত্যেকটা সদস্যকে দায়িত্ব দিচ্ছেন তুমি ইমান ঠিক করো তুমি আমল ঠিক করো তুমি ইমানের দাওয়াত দাও তুমি আমলের দাওয়াত দাও এই কথা তো প্রত্যেকটা উন্মুখকে বলতেছে খালে আলেমদেরকে বলে নাই খালি তবলিগল্লাদেরকে বলে নাই প্রত্যেকটা উন্মত তাই পুরুষ হোক তাই নারী হোক তাই ধনী হোক তাই গরিব হোক তাই আলেম হোক তাই আলেম না হোক প্রত্যেকের জন্য সুরাইওয়াল আসর আল্লাহ নাজেল করছেন প্রত্যেকে করতে হবে প্রত্যেকে করতে হবে তো আলহামদুলিল্লাহ এই মেহনত কে আরো তাজা করার জন্য আরো চাঙ্গা করার জন্য প্রত্যেক বছর ইস্তেমা ডাকা হয় ইস্তেমা কেন ডাকা হয় একটা জিনিসকে তাজা করার জন্য চাঙ্গা করার জন্য সতেজ করার জন্য প্রত্যেক বছর করা হয় এবছরও এই একুশ বাইশ তারিখ থেকে শুরু হইতেছে হ্যাঁ ওখানে যাওয়াটা বড় কথা না আসল কথা হলো সময় বের করা আপনি গেলেন তিন দিন থেকে আবার চলে আসলেন এত ফায়দা হবে এত ফায়দা হবে কিন্তু আসল কাজ হল সহবাদ মানে সময় লাগে আল্লাহর ঘরে থেকে আল্লাহ ওয়ালাদের সহবাদে থেকে দিন শিখা দিন শিখা আমার দেশের মানুষরা কেমন আজীব মানুষ দেখেন যে তিন দিন বয়ান শোনার দরকার ছিল আমার ভিতরে বুঝ পয়দা হয় সে তিন দিন যায় না আর যখন নাকি দোয়া হয় তখন যায় তো কি ফায়দা ফায়দা নাকি যারা ডিউটি দিল তিন দিন যারা ডিউটি দিল ওই দোয়াতে তাদের বেতন দেওয়া হবে আল্লাহ বিনিময় দিবেন তাদের দোয়া কবুল করবেন যারা ডিউটি দিছে তাদের বেতন দেওয়া হবে আপনি ওদের বেতন না দেখে আপনিও লাইন লাগাইলেন যে এত লোকজন বেতন দিচ্ছে আমিও লাইন লাগাই আপনার কাছে চাবে যে তোমার হাজিরা হাজিরা খাতা আনো হাজিরা খাতা আনো তুই লাগে না তিন দিন ডিউটি দিচ্ছ না কারণ আমি তো আজকে আছি তো কিসে বেতন নেবা তুমি তাহলে এই হলো বাঙালি ওই দিন সব রাস্তাঘাট অচল করে দিবে আর দেখি ওই দিন কে যাইতে বলছে ওই তো বেতন দেওয়ার তারিখ আপনি যখন ডিউটি দেন নাই আপনার ওদের যাওয়ার দরকার নেই কাজ করতে হবে কাজ করতে হবে কাজ করলে বেতন আপনাকে পৌঁছাই দেওয়া হবে দশ দিন নাও থাকেন আপনাকে বেতন পৌঁছাই দেওয়া হবে তাহলে কাজের সময় নেই বেতনের সময় গেলেন কি অর্থ হল এই জন্য আমি সবাইকে বলবো আমরা প্রত্যেকে যেন নিজেকে এইভাবে তৈরি করি আমি মুসলমান আমার অবিচ্ছেদ্য অঙ্গ আমি তবলি করলাম আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিদায় হজে এই মতের প্রত্যেককে কাজটা দিয়ে গেছেন প্রত্যেককে তুমি আলেম না হও তুমিও মোটা মোটা কথাগুলো মানুষকে বলো সূক্ষ্ম সূক্ষ্ম কথা তোমার বলার দরকার নেই মোটা মোটা কথাগুলো তুমি বলো আল্লাহ চাইতো তোমার এই বলার দ্বারা হাজারো লোক হেদায়ত পেয়ে যেত কাফের মুশ্রিকরা হন্য হয়ে একটু শান্তির রাস্তা খুঁজতেছে হন্য হয়ে খুঁজতেছে এই খুঁজতেছে তারা কেউ কাদিয়ানি হয়ে যেতে কেউ হিন্দু হয়ে যেতে কেউ শিয়া হয়ে যেতে ওটি সামনে পাইতেছে মনে হচ্ছে এটা এটা মধ্যে মনে হয় শান্তি তাদের ধর্ম তাদেরকে শান্তি দিতে পারে নাই খ্রিস্টান ধর্ম তাদেরকে শান্তি দিতে পারে নাই দেখ যুগিরে পাইছে বলছে এই যুগির সাথে থাকলে শান্তি পাওয়া যাবে এবার যুগি হয়ে গেছে সেখানে আজকে যারা দুনিয়াতে মুসলমান ছিল তারা যে দুনিয়াতে ঝাঁপায় পড়ত তারা যে দুনিয়াতে ঝাঁপায় পড়ত তাহলে এই লোকগুলো সহি রাস্তা পাইত সঠিক রাস্তা পাইত এবং আজকে আমরা যে জিল্লাতের মধ্যে আছি আমরা যে অবমাননার মধ্যে আছি আমরা বেশি সাথে আমরা বাঁচতাম ওরাও বাঁচতাম আর হলো কি ওরাও জাহান নামে গেল আমরাও গজবে বললাম চতুর্দিকে আজাব গজব আছে ওদিক দিয়ে ফরাকা বাদ দিয়ে এক এলাকা মরুভূমি করে দিচ্ছে এদিকে আর বাদ দিয়ে আর এক এলাকা মরুভূমি তো পুরা উত্তর উত্তর সাইড মরুভূমি হয়ে গেল আমার এদিক দিয়ে বলতেছে যে বড় বড় দেশের গাড়ি গাড়ি ঘোড়ার কারণে মিল ইন্ডাস্ট্রির কারণে হ্যাঁ বায়ুমন্ডল উত্তপ্ত হয়ে গেছে উত্তপ্ত হয়ে অ্যান্টার্কটিকার বরফ সব গলে দিতেছে গলে সমুদ্রের পানি বেড়ে দিতেছে বেড়ে এখন সমুদ্রের উপকূলে যত এলাকা আছে সব তলায় যাবে এদিক দিয়ে মরুভূমি হয়ে গেল আর দক্ষিণ সাইড কি হয়ে গেল তলায় গেল তা আমাদের তো কোনো জায়গা থাকলো না এক এলাকা মরুভূমি আর এক এলাকা সাগরের নিচে কোথায় ফাইনাল মাফার আল্লাহ যদি তোমার ভাগা রাস্তা কোথায় তুই ভাগবা ভাগা রাস্তা কই ফাইনাল মাফার তো ভাগার রাস্তা কোথায় কোন মিছিল করে হ্যাঁ কতুল ইসলাম দল বলতেছে মিছিল করলে সব ভালো হয়ে যাবে তো মিছিল করে আল্লাহ গজবের সাথে কেমনে মোকাবেলা করবা মিছিল করে কেমনে গজবের মোকাবেলা করবা এই জন্য এই বিষয়ে তারা যত সম্মেলন করছে সবগুলো ফেলিও যত সম্মেলন করছে তারা দুনিয়ার লোকেরা কোন সম্মেলনে কোন রেজাল্ট নেই সব রেজাল্ট জিরো তবে আর যেগুলো করবে ওগুলোই বলে দিচ্ছে আগের থেকে ওগুলো জিরো কোনদিন হল করতে পারবে না তো গজব এটা হল করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক করে মানুষ যদি আল্লাহ আল্লাহ হয়ে যায় অন্যকে আল্লাহর দিকে দাওয়াত দেয় তো আল্লাহ তো তার হয়ে যাবে আল্লাহ যখন তার হয়ে যাবে তো পুরো আসমান জমিনের সবকিছু তার পক্ষে হয়ে যাবে মান কান আলিল্লাহ ফালাহুল কুল বলতেছে যে আল্লাহর হবে পুরা কায়নাত পুরা মখলক তার পক্ষে কাজ করবে সমুদ্র আপনাকে তলাবে না সমুদ্র আপনার পক্ষে থাকবে হাওয়া আপনার পক্ষে থাকবে সব আপনার পক্ষে থাকবে কখন আল্লাহ আপনার পক্ষে থাকবে আল্লাহ যখন আপনার আমার পক্ষে থাকবে সব পক্ষে থাকবে আজকে আল্লাহ পক্ষে নেই তো চতুর্দিক দিয়ে গজব আসতেছে ইসলাম উঠায় দেওয়ার জন্য যা চেষ্টা হওয়ার দরকার সব চেষ্টা তো পাকাপুক্তা করা হয়েছে ইসলাম দেশে রাখা যাবে না ইসলাম রাখা যাবে না পুরা চেষ্টা ইসলাম মেটানোর জন্য পুরা চেষ্টা যুব সমাজকে ধ্বংস করার জন্য কোন ত্রুটি বাকি রাখা হয়নি কোন ত্রুটি বাকি রাখা হয়নি এই টেলিভিশন এটা দিয়ে নষ্ট করা হয়েছে এই সহশিক্ষা এটা দিয়ে নষ্ট করা হয়েছে আর এই মোবাইল টেলিফোন কোম্পানিগুলো এরা নষ্ট করতেছে এরা কেন রাত্রে ফ্রি করে দিচ্ছে কেন রাত্রে কথা বলাকে ফ্রি বা দশ পয়সা কেন করছে এমনি এটা পরিকল্পনার আন্ডারে পরিকল্পনা আমাদের ছেলেপেলেকে নষ্ট করা কেন ওপার থেকে সেন্সিটিভ পাঠানো হয়েছে প্রত্যেকটা যে পরিকল্পনা এগুলো এইখানে যুব সমাজকে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যেখানে দেশ চালানো কোনো মেধাও থাকবে না এবং এই দেশ হ্যাঁ যদি কেউ বিক্রিও করে দেয় টু শব্দ করা কোনো লোক থাকবে না কেউ খবরই নেই দেখা হয়েছে না উন্নতি করা হয়েছে খবর রাখতে তো বেরেন লাগবে ওই বেরেন তো নেশা দিয়ে আগেই শেষ করে দেওয়া হয়েছে কারো কোনো মাথা হাতে থাকবে না যুবক সমাজকে এমন ভাবে নেশার ভিতরে আর খায়ের গোনার মধ্যে এমন ভাবে জড়াই দেওয়া হয়েছে যেটা অন্য কোনো কিছু চিন্তাই করতে না এই অবস্থায় যদি আল্লাহর দিকে ফিরে না আসি আল্লাহর আজাব গজব থেকে বাঁচার কোন রাস্তা নেই আমি বলছিলাম একদিন আপনি খুব মায়া করে খুব শখ করে একটা গাড়ি কিনলেন কিন্তু এই গাড়ি চলে না এই গাড়ি কি হয় না চলে না খালি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আপনি আর রাখবেন না যে জিনিস যে কাজের জন্য কেনা হয়েছে ব্যবস্থা করা হয়েছে ওই জিনিস দ্বারা ওই কাজ যদি হাসেল না হয় ফেলে দেওয়া হবে এই মাইকটা কেনা হয়েছে এটা কাজের জন্য আর এই মাইক সার্ভিস দিচ্ছেন না সে মাইকটা পূজা করা হবে না ফেলে দেওয়া হবে হ্যাঁ দুই টাকা কেজি বিক্রি করে দেওয়া হবে ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে এটা এখন দুই টাকা কেজি বিক্রি করা হবে কারণ এটা যে উদ্দেশ্যে কেনা হয়েছিল ওই উদ্দেশ্য হাসিল হইতেছে না ঠিক আল্লাহ রাবুল্লা আলমিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে নবীওয়ালা সুযোগ সুবিধা দান করছে একটা উদ্দেশ্য নিয়ে একটা কাজ দিয়ে এখন আমাদের দ্বারা সেই কাজ যদি না হয় আমরা হ্যাঁ, দুনিয়া দুনিয়া করতে থাকলাম দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়ার ভোগবিলাস দুনিয়ার গাড়ি বাড়ি জান্নাত সাজানোর কোনো খবর নেই ষাট সত্তর বছর তো দেখতে দেখতে পার হয়ে যাবে এটা সাজানো এত ফিকির ওটা সাজানো কোনো ফিকির নেই তাহলে যে উদ্দেশ্যে বানানো হয়েছিল ওই উদ্দেশ্য আমাদের দ্বারা আল্লাহর হাসিল যদি না হয় তাহলে আল্লাহ গজব নাজল করে আমাদেরকে ধ্বংস করে দিবেন কি ফায়দা আমাদেরকে রেখে ধ্বংস করে নিক্ষেপ করে দিবেন সাগরের মধ্যে এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে দিনের জন্য সময় বের করতে হবে দাঁতের জন্য সময় বের করতে হবে দাঁত শিখতে হবে দাঁত আলার সাথে জুটতে হবে সমালোচনা করলে হবে না না বুঝে পাগলের মতো কথা বললে হবে না শরীয়ত কি বলে দেখতে হবে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝ দান করুক সর্বশেষ কথা গত জুমায় আপনাদেরকে বলছিলাম যে আমাদের এখানে কর্তৃপক্ষ বিভিন্ন দিনই জরুরতের কারণে এখানে মিনারা তৈরি করা শুরু করছেন তো মাসা আল্লাহ গত জমায় তো আমি উদ্বোধন করে গেলাম আজকে আসি দেখি রে মোটামুটি কলম জমিন লেভেল উঠে গেছে মেনারার তিন কলম উঠে গেছে আটটা তো ওই কোনায় মসজিদের কলম আছে মোট চার কলম হবে তো এটা জমিন লেভেল এসে গেছে এবং আমি যত জানলাম যে উঠছিল তো গত জমায় হাজার বারোশো টাকা বারো হাজারের মতো কিন্তু খরচ হয়ে গেছে পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে খরচ হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন আমি গত জমায় লেখাই দিয়েছিলাম এক হাজার টাকা আমি আজকে আসেই বুঝাই দিচ্ছি সেক্রেটারি আমি লেখাইছিলাম আমারটা প্রসিদ্ধ দেন আমাকে তো আপনারাও মেহরবানি করে অনেকে দিচ্ছেন অনেকে লেখাই দিচ্ছেন এটা বলা বলে করে যেহেতু দিনই কাজ মসজিদের একটা অংশ হ্যাঁ এর দ্বারা আল্লাহ তালা আমাদেরকে সব দান করবেন কাজেই আমরা একটু বলা বলি করে এটা তো খুব বড় ই লাগবে না একটু বলা বলি করে আমরা কাজটাকে আগায় দিই এই জন্য আপনাদের খেদমতে আমার বিশেষ আরজ বিশেষ আরজ থাকবে এই যে যারা লেখাই দিয়েছিলেন তারা দ্রুত পৌঁছাই দেন রসিদ নিয়ে পৌঁছাই দিবেন দিয়ে রসিদ দিয়ে নেবেন আর যারা এখনো লেখায় নেই তারাও লেখায় দেই বা নগদ দিয়ে দেই আর বন্ধু বান্ধবকে বলে আল্লাহ তো সবই করাই দিচ্ছে হাত দেখেন কত আসানের সাথে আল্লাহ সাতটা করাই দিলেন এমন একটা বাউন্ডারি অল দেওয়ার কোনো ব্যাপার না সাদ হয়ে গেছে বড় খরচ হয়ে গেছে ফ্লোরটা নষ্ট হয়ে গেছিল আপনাদের একটু দোয়া একটু কোরবানির কারণে কত সুন্দর ফ্লোর হয়ে গেছে আপনারা আওয়াজ করতেছে সবই তো আল্লাহ করে দিচ্ছেন সবই তো আল্লাহ একটু একটু হরকতের কারণে বরকত দিচ্ছেন হরকতে বরকত হরকত মানে কি আল্লাহ বরকত দিচ্ছেন আর একটা হরকত দেন হ্যাঁ যাতে এই মিনারটা আল্লাহ তালা হয়ে যায় হ্যাঁ মসজিদটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে আল্লাহ তালা আমাদের সকলকে এই ব্যাপারে একটু কোরবানি পেশ করার একটু ভূমিকা রাখার তৌফিক দান করেন হ্যাঁ সামনে সপ্তাহের জন্য ভালো রিপোর্ট পাই আমি কমিটির কাছে সেক্রেটারির কাছে এই আমি আশা রাখতেছি আপনাদের কাছে এই আশা রেখে শেষ করলাম আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন